জীবনে থাকবে হার জিত অভিনয় তাই বলে সে তো থেমে থাকার না দুঃখগুলোকে সুখের আদরে পারো যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার জিত অভিনয় তাই বলে সে তো থেমে থাকার নয় দুঃখগুলোকে সুখের আদরে আর যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার জিত অভিনয় তাই বলে সে তো থেমে থাকার নয় দুঃখগুলোকে সুখের আদরে পারো যদি তুমি করতে যাও পারো যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার জিত অভিনয় প্রভু আসতে পারে অগ্নি পরীক্ষা তা হবে তোমার আগামীর শিক্ষা আসতে পারে অগ্নি পরীক্ষা তা হবে তোমার আগামীর শিক্ষা আসতে পারে অগ্নি পরীক্ষা তা হবে তোমার আগামীর শিক্ষা শক্ত মনে যদি শুনতে পারো পারো শক্ত মনে যদি সইতে পারো জীবনের যুদ্ধে তুমি বিজয় দুঃখগুলোকে সুখের আদরে পারো যদি তুমি করতে জয় জীবনে থাকবে হার জিত অভিনয় তাই বলে সে তো থেমে থাকার নয় দুঃখগুলোকে সুখের আদরে আরো যদি তুমি করতে জয় আরো যদি তুমি করতে জয় জীবনে থাকবে হার জীবন অভিন দুঃখের সাগরে কভু ঢেউ আসে যদি পথ না থাকে ছাড়া আত্মহুতি দুঃখের সাগরে কবু ঢেউ আসে যদি পথ না থাকে ছাড়া আত্মহুতি দুঃখের সাগরে কভু ঢেউ আসে যদি পথ না থাকে ছাড়া আত্মহুতি ভেঙে পড়ো না কখনো তুমি ভেঙে পড়ো না কখনো তুমি শোককে শক্তিতে আনতে হয় দুঃখ দুঃখগুলোকে সুখের আদরে পারো যদি তুমি করতে জয় জীবনে থাকবে হার জিত অভিনয় তাই বলে সে তো থেমে থাকার নয় দুঃখগুলোকে সুখের আদরে পারো যদি তুমি করতে জয় জীবনে থাকবে হার জিত অভিনয় তাই বলে সে তো থেমে থাকার নয় দুঃখগুলোকে সুখের আদরে পারো যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার জিত অভিনয় তাই বলে সে তো থেমে থাকার নয় দুঃখগুলোকে সুখের আদরে আর যদি তুমি করতে যাও আর যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার জীবনে অভিনয়